الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد يقول المؤلف رحمه الله تعالى باب ما جاء في قوله تعالى وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون عن ابن مسعود رضي الله تعالى عنه قال جاء حبر من الأحبار إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد إنا نجد أن الله يجعل السماوات على إصبع والأراضين على إصبع والشجر على إصبع والماء على إصبع والثرى على إصبع وسائر الخلق على إصبع فيقول أنا الملك فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجزه نواجزه تصديقا لقول الحبر ثم قرأ وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة وفي رواية لمسلم والجبال والشجر على إصبع ثم يهزهن فيقول أنا الملك أنا الله وفي رواية للبخاري يجعل السماوات على إصبع والماء والثرى على إصبع وسائر الخلق على إصبع ولمسلم عن ابن عمر مرفوعا يطوي الله السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون ثم يتبي الأراضين السبع ثم يأخذهن بالشمال ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون وروي عن ابن عباس قال ما السماوات السبع والأراضون السبع في كف الرحمن إلا كخردلة في يد أحدكم وقال ابن جرير حدثني يونس قال أخبرنا ابن وهب قال قال ابن زيد حدثني أبي قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم مسماوات السبع فی الکرسی اللہ کدار دراہم السبع القیت فی ترسن وقال قال ابو ذر سمیت رسول اللہ صلی اللہ علیہ وسلم یقول مل کرسی فی العرش اللہ کا من حدید القیت بین زہری فلات من الارض وعن ابن مسعود قال بین السماء الدنیا والتي تلیہ خمس عام وبین کل سماء و سماء خمس عام وبين السماء السابعة والكرسي خمسمائة عام وبين الكرسي والماء خمسمائة عام والعرش فوق الماء والله فوق العرش لا يخفى عليه شيء من أعمالكم أخرجه ابن مهدي عن حمد بن سلمة عن عاصم عن ذر عن عبد الله ورواه بنحوه المسعودي عن عاصم عن أبي وائل عن عبد الله قال قاله الحافظ الذهبي رحمه الله تعالى قال وله طرق وعن العباس بن عبد المطلب قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون كم بين السماء والأرض قلنا الله ورسوله أعلم قال بينهما مسيرة 500 سنة ومن كل سماء إلى سماء مسيرة 500 سنة وكسف كل سماء مسيرة 500 سنة وبين السماء السابعة والعرش بحر بين أسفله وأعلاه كما بين السماء والأرض والله سبحانه وتعالى فوق ذلك وليس يخفى عليه شيء من أعمال بني آدم আখরাজাহু আবু দাউদ ওয়াগাই রহু মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সর্বশক্তিমান সবকিছুর মালিক তার কোনো সাদৃশ্যতা নেই তার সাথে কোনো কিছুর তুলনা নেই তার কোনো কিছুতেই কেউ শরিক নয় দরুদ সালাম নাজিল হকি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন আল্লাহ সাল্লি আলিহ আল্লাহ বারিক আলিহ আজকের দর্শ হচ্ছে এই কিতাব তহিদের শেষ দর্শ শেষ বিষয় এমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী তার প্রসিদ্ধ কিতাব কিতাব তৌহিদ আল্লাহর একত্র সম্পর্কে যেসব কথাই নিয়ে এসছেন এই কিতাবে কোরআন এবং হাদিস থেকে সেসব কথা শেষ করার পরে শেষ অধ্যায় কায়েম করেছেন এই তৌহিদের এই বিষয় সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলমিনের যেমন সম্মান করা উচিত আল্লাহ রব্বুল আলমিনের যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিনকে যেমন মর্যাদা দেওয়া উচিত তেমন অধিকাংশ মানুষ মর্যাদা দেই না তাদের তার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর মাধ্যমে এই তৌহিদের কিতাবের সমাপ্তি করেছেন তৌহিদকে যদি সুন্দর করতে হয় আল্লাহর একত্বকে যদি সুন্দর করে বাস্তবায়ন করতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যথাচিত সম্মান প্রদর্শন করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের যেমন মর্যাদা তেমন মর্যাদা দান করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের যেমন হক অধিকার প্রাপ্য সেই রকম প্রাপ্য দিতে হবে বেশ কিছু হাদিস নিয়ে এসছেন একটি আয়াত সুরাই জুমার থেকে উল্লেখ করার পরে আয়াতটি সুরাই জুমারের সাতষট্টি নম্বর আয়াত লেখক বলছেন বাবু মা জাফিকা কৌলিহিতা আল্লাহ এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে যে অমা কাদার উল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ রব্বুল আলমিনের যেমন মর্যাদা যেমন সম্মান তেমন তারা সম্মান প্রদর্শন করে না ইয়াহুদীদের সম্পর্কে বিশেষ করে আয়াত নাজিল হয় আর ওই আচরণ যারাই দেখাবে তাদের সম্পর্কে আয়াত প্রযোজ্য যে কোনো আয়াত যদিও বিশেষ ক্ষেত্রে নাজেল হয়েছে কিন্তু সে আয়াতের ভাব অর্থ যা রয়েছে তার আওতাভুক্ত যারা হবে তারা তাতে সামিল হবে ইহুদিদের আচরণ কেউ যদি গ্রহণ করে তাদের চাল চলে তাদের রাস্তা যদি কেউ ধরে তারা তার সামিল হবে যার আল্লাহ রাবুল আলমিনের যেমন হক আদায় করা উচিত যেমন প্রাপ্য দেওয়া উচিত সমস্ত এবাদত বন্দী একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা যদি কেউ না করে তাহলে তাদেরই রাস্তা তারা ধরল যেমন যারা শির করে থাকে যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে থাকে আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত করে থাকে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে থাকে আল্লাহ ছাড়া অন্যকে ক্ষয় ক্ষতি ভালো মন্দের অধিকারী মনে করে থাকে তাদের কাছে ফরিয়াদ করে থাকে তারা আল্লাহ রব্বুল আলমিনের যেমন সম্মান প্রদর্শন করা উচিত তেমন তারা সম্মান প্রদর্শন করল না আল্লাহ রব্বুল আলমিনের যেসব সৃষ্টি রয়েছে পৃথিবীতে সেসব সৃষ্টি যদি এত বিশাল হয় তাহলে যিনি সৃষ্টিকর্তা ওইসব বিশাল বস্তুগুলিকে তার যা তার সত্তা কেমন এতে থেকে মানুষ উপলব্ধি করতে পারবে আল্লাহ রাবুল্লা আলমিনের সত্তা আল্লাহর জাতে পাক কেমন মহান আল্লাহ ইরশাদ করছেন যে তারা যেমন সম্মান প্রদর্শন করা উচিত ছিল তেমন সম্মান প্রদর্শন করে না তার আল্লাহর অথচ আল্লাহ রাবুল আলমিন কাল কিয়ামতে বিচার দিবসে সারা পৃথিবীকে জমিনকে তার মুষ্টিতে নেবেন আল্লাহ আকবর ওয়াল আর্দ জামি আন কাবদাতহু ইয়ামাল কেয়ামা সমস্ত জমিনকে সমস্ত পৃথিবীকে সাত জমিন আল্লাহ রবিন কোরআনে সাত জমিনের কথা বলেছে অমিনাল আরদে মিসলাহুন্না যেমন সাত আকাশ তৈরি করেছেন তেমনি তারই অনরব জমিনও তৈরি করেছেন ওয়াল আর্দ জামিয়ান কাবদা তহিয়াউমাল কিয়ামা সমস্ত জমিন সমস্ত পৃথিবী আল্লাহ রবুল্লা আলমিনের মুষ্টিতে থাকবে কেয়ামতের দিনে ওসামাওয়াত মাতুইয়াতুম নেহ এবং আকাশ ভাঁজকৃত হবে আকাশ সমূহ সামাওয়াত সামা মানে এক আকাশ আর সামাওয়াত মানে সবগুলি আকাশ সাত আকাশ খালাকা সাবা সামাওয়াতিন আকা আল্লাহ রব্বুল আলমিন স্তরের পর স্তর সাত আকাশ তৈরি করেছেন তো আকাশ সমূহ মতুইয়াত মতুইয়া মানে কোন জিনিসের ভাঁজ করা এই জন্য লিফলেট গুলিকে আজকাল মতুইয়া বলছে নতুন আরবিতে মডার্ন আরবিকে লিফলেট করা যেগুলি ছোট ছোট আছে না হ্যাঁ ফোল্ড করা থাকছে দেখছেন আমাদের এই সেন্টার যেগুলো আছে এগুলো মতবিয়া বলা হচ্ছে কারণ এগুলি ভাঁজ করা আছে তো মতবিয়া তুমি আমিনে যে কোনো ভাঁজ করা বস্তুকে মতবিয়া বলা হয় তাওয়া ইয়াতুবি মহান আল্লাহ রবুল্লা আলম কোরআন কিমে আরেক জায়গায় বলেছে আমি সেই দিন কেয়ামতের দিনে আকাশ সমূহকে ভাঁজ করে দেব জড়িয়ে দেব ভাঁজ করে দেব কাতাই সিজিল্লিল কোতব যেমন বড় বড় কিতাব বড় বড় যেগুলো রেজিস্টার বহি সেগুলিকে খুলে কাজকর্ম করলেন তারপর আবার ভাঁজ করে রেখে দিলেন আল্লাহ রাবুল আলমিন আকাশ সমূহকে কি করবে ভাঁজকৃত থাকবে বেয়ামিন আল্লাহর ডান হাতে ইয়ামিন মানে ডান হাত তার ডান হাতে তাহলে আয়াত দ্বারা স্পষ্ট হলো যে আল্লাহ রব্বুল আলমিনের ডান হাত আছে এবং ডানও বলা যাবে আল্লাহ করেন বললেন কিনা ইয়ামিন সুবহানাহ সে আল্লাহ পাক ও পবিত্র তার পবিত্রতা ঘোষণা করি সুবহানাহ অর্থাৎ সুবহান আল্লাহ আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি বা আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত দোষ ত্রুটি অভাব থেকে দুর্বলতা কমজোরি থেকে যেগুলি দুর্বলতা লক্ষণ সমস্ত কিছু থেকে মুক্ত পাক পবিত্র ও তাল আম্মা ইউসরেকুন এবং মুশরেকরা যেসব শির করে থাকে সেসব শির থেকে আল্লাহ রবুল্লা আলমিন ঊর্ধ্বে তালা মানে ওপরে উঁচা হওয়া অলুগুন থেকে এই ছিল আয়াত তো আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রব আলমিনের হাতে জমিন থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের হাতে আকাশ থাকবে প্রমাণিত হলো হাত প্রমাণিত হলো ডান হাতও প্রমাণিত হলো আল্লাহ রবুল্লা আলমিনের এখন হাদিসগুলি দেখেন যে আল্লাহ রব আলমিন কত সর্বশক্তিমান আনিবিন রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন যা আহাবুর মিনাল আহবার ইলা রসুল সাল্লাহ আলি ইহুদিদের আলেমদেরকে হাবর বলা হইত যেমন মুসলিম আলেমদেরকে আলেম বলা হয় ইহুদিদের মধ্যে জ্ঞানীরা থাকতো তাদের তাওরাতের পণ্ডিতরা থাকতো তাদেরকে হাবর বলতো তারা আহবার কোরআনে করিম আল্লাহ রবুল আলমিন বিভিন্ন আয়াতে তাদের কথা বলেছেন আহবার রহমান ইয়াকুলুন বাতিল করেছেন আহবার অর্থাৎ আলেম সমাজ সম্পর্কে আহবার তাদের অধিকাংশ আলেমরা ইহুদিদের ওয়ার রোহবান রাহেবের জামা রাহেব বলা হয় খ্রিস্টানদের পোপ পাদ্রীদেরকে যাজকদেরকে কারণ খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের তুলনায় অজ্ঞতা বেশি ছিল অজ্ঞতার ভিত্তিতে তারা তাদের এবাদত বন্দী করত ধর্মের ওপর চলত যার কারণে তারা বিভ্রান্তির শিকার হয়েছে আর ইয়াহুদিদের মধ্যে বিদ্যা ছিল কিন্তু জেনে শুনে তাদের মধ্যে ছিল কি করা অমান্য করা স্বভাব অবজ্ঞা করা স্বভাব যার কারণে তাদেরকে আল্লাহ রব সুরা হাই অভিশপ্ত জাতি বলে আখ্যায়িত করেছেন আর তৃতীয় শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন আন আমতা আলহিম পুরস্কৃত বলে আখ্যায়িত করেছেন তিন শ্রেণীর লোকের কথা আল্লাহ রব সুরা ফাতে বলেছেন এহেদিন মুস্তাকিম সরাতদিন আন আমতা আলহিম আল্লাহ আমাদেরকে কি দেখাও সোজা পথ দেখাও সেরাত মুস্তাকিম সেরাত মানে রাস্তার মুস্তাকিম মানে সোজা পথ সোজা পথ দেখাও সরল পথ জান্নাতের পথ দেখাও সেই পথের লক্ষণ কি সিরাত আমতা আলাইহিম ওই সব লোকেদের রাস্তা যাদেরকে আল্লাহ তুমি কি করেছো পুরস্কৃত করেছো যাদের উপর তোমার পুরস্কার হয়েছে আম হয়েছে যাদেরকে ওপর তুমি অনুগ্রহ করেছো তাহলে পুরস্কৃত দের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা তারা কারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আম্বিয়াগণ আল্লাহ আন এখানে পুরস্কৃতদের কথা বলেছেন এবং তার ব্যাখ্যা পুরস্কৃত কারা এখানে বিস্তারিত বলা হয়েছে আল্লাহ আলিহিম যারা আল্লাহ এবং রসুলের কথা মোতাবেক আদর্শ মোতাবেক কি করে জীবনযাপন করে আল্লাহ এবং রসুল আনুগত্য করে তারা পুরস্কৃতদের সাথে হবে পুরস্কৃত কারা মিনান্নবীন আল্লাহ বলছেন আম্বিয়াই কেরাম রসুলগণ ওয়াসিদ্দিকিন সিদ্দিকগণ অতি সত্যবাদী যারা দিনের ওপর আর অসহাদা শহীদগণ সোহাদা মানে শহীদগণ আর কোন তফসির জানা আছে যারা কোনোদিন শুনেছেন আমি কিন্তু অনেক সময় আয়াত পাঠ করে তফসির করেছি সোহাদার আরেকটি তফসির কেউ জানেন না সোহাদা শহীদের জমা শহীদ মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা শহীদ এই শহীদ লেভেল অন্য কেউ লাগালে হবে না মানুষ শহীদ বললে শহীদ হয় না এই জন্য কোন ব্যক্তি সম্পর্কে শহীদ একিনের সাথে বলতে নিষেধ করা হয়েছে শহীদ কে আল্লাহ রাস্তায় আল্লাহ ভালো জানেন এজন্য দৃঢ়তার সাথে কোনো ব্যক্তি সম্পর্কে শহীদ বলা যে অমুক শহীদ আর শহীদ মিনার আর ওরা শহীদ না কখনো জায়জ নাই বলা আর তার বড় লক্ষণ হচ্ছে আল্লাহর কালিমা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালিমাকে উঁচু করার জন্য যারা সংগ্রাম করেছে লড়াই করেছে আর সেই রাস্তায় যারা জীবন দান করেছে তারা শহীদ হতে পারে তারা যদি এখলাসের সাথে তারপরে অন্তরের কথা আমরা জানি না এই জন্য আল্লাহ রব তাদের সম্পর্কে সার্টিফিকেট দিতে নিষেধ করে যারা আল্লাহর দিনের ক্ষেত্রেও লড়াই করেছে কিন্তু অন্তরের কথা আমরা জানি না এই জন্য একিনের সাথে দৃঢ়তার সাথে বলা যাবে না যে অমুক ব্যক্তি আল্লাহর দিনের জন্য দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং সে শহীদ সে কথাও বলতে নিষেধ করা হয়েছে কিন্তু আল্লাহ রাস্তায় যদি অন্তর এবং কাজ কর্ম সবকিছু নিয়েই যদি লড়াই করে এবং সেই রাস্তায় যদি কেউ শহীদ হয় তাহলে সেই ব্যক্তি আসলে শহীদ মানে কাতা কোন কালিমাতুল্লাহ ফহফি সাবিল্লা সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হলো তো সোহাদা মানে শহীদ এক তফসির আর দ্বিতীয় তফসির হচ্ছে সোহাদা মানে ওলামা মুসলিম উম্মাতের আলেম সমাজ আর আলেম সমাজ মানে ওলামাই হাক সবসময় ওলামা ইসলাম যারা দিন ইসলামের খাদেম ওলামা যারা বিদাতের খাদেম তারা জনসাধারণের কাছে আলেম কিন্তু তারা এর সামিল নয় যারা পেটের খাদেম যে পেট যেখানে ঠিক আছে সেখানে সে তার ফতুয়া তার বক্তব্য তার আলোচনা কিরকম দুনিয়ামুখী যেখানে দেখছে যে আমার নেতৃত্ব ঠিক থাকবে সেই রকমের বক্তব্য তখন আর হক কথা বলা বন্ধ করে দিল হক কথা বললে আমার নেতৃত্ব চলে যাবে অথবা আমার ব্যক্তি পার্থিব স্বার্থে ব্যাঘাত ঘটবে সুতরাং সেই হকগুলিকে গোপন করলো তারা হচ্ছে অলমায় দুনিয়া পার্থিব স্বার্থ নিয়ে যারা ধর্মকে বিক্রি করে কথা বলবে তারা নয় আর যারা বিদাতের খেদমত করে বিদাতের স্বার্থে কথা বলবে তারা নয় তারা যদিও জনসাধারণরা চিহ্নিত করতে পারে না যে কি আলেমে দিন আর কি আলেমে দুনিয়ার আলেমে বিদাত বিদাতি ওলামা আর দুনিয়ার ওলামাকে বাদ দিয়ে ওলামা ইসলাম ওলামায় দিন বা ওলামায় হক ওলামায় রব্বানি ওলামায় হাক্কানি আল্লাহ রব্বানি তাদের কথা বলেছেন যে কোন ই না তোমরা আল্লাহওয়ালা আলেম হক রব্বানি ওলামাহা তার ওলামায় রব্বানি কারা বেমা কুন্তুম তো আল্লেমন আল কিতাব অবিমা কুন্তুম তাদের রসুন তোমরা কিতাবের এলম দান করবে তাহলে মানুষকে দিতে হবে আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের এলম অবিমা কুন্তুম তাদের রসুন এবং আল্লাহর পক্ষ থেকে নাজেলকৃত এলমের তোমরা দরস্তাদরিস করবে তার প্রচার করবে যদি আল্লাহ এবং রসুলের কথা প্রচার করে প্রতিনিধিত্ব করে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সঠিক প্রতিনিধিত্ব তাহলে তারা হচ্ছে ওলামাই ইসলাম ওলামাই হাক্কানি তো তাদের সম্পর্কে বলা হয়েছে যে তৃতীয় স্তর তাদের আম্বিয়া সিদ্দিকিন তারপরে শহীদগণ এবং অলামাগণ আর চার নম্বরে বলা হয়েছে পুরস্কৃত কারা ও অসলেহীন সৎকর্মশীল সৎকর্মশীল আলেমও হইতে পারে আর আলেম নাও হইতে পারে হয়তো দিন সম্পর্কে তেমন এলেম নাই ফরজ সম্পর্কে এলম আছে বিস্তারিত কোনো ফেকের মাসলা মাসার এলেম নেই আকিদার বিস্তারিত ডিটেলস কোনো এলম নেই কিন্তু এতটুকু আছে মৌলিক দিন সম্পর্কে জ্ঞান রাখে যা দিয়ে তার দিন পালন করতে পারে নামাজ কেমন করে পড়তে হবে জানে রোজা রাখতে হবে রোজার মশলা মশাই জানে হজ করতে গেলে হজের মশলা মশাই জেনে যায় জাকাত দিতে হলে জাকাতের মশলা যতটা তাকে দিতে হয় ততটা সে জানে জেনে শুনে আমল করে ইত্যাদি দিন সব হালাল হারাম জানে হালাল কাজ করে হারাম থেকে বেঁচে থাকে এইভাবে যেই ব্যক্তি সৎকর্মশীল তারাও পুরস্কৃত এই চার শ্রেণী ছাড়া পঞ্চম কোন শ্রেণী পুরস্কৃত নয় তারা কারা হয় মাকজুব আলিহিম জেনে শুনে যারা ভুল করে তারা অভিশপ্ত ইয়াহুদীদের মতো তারা জানতো তারপরেও অমান্য করত। তারা নবী করিম সাল্লাম সম্পর্কে বলতো সামেনা ওয়া আসাইনা হে মোহাম্মদ তোমার কথা শুনলাম কিন্তু মানবো না আমরা নাফারমানি করলাম সামেনা ওয়া আসাইনা শুনলাম কিন্তু নাফারমানি করলাম মানবো না বুঝলাম তোমার কথা কিন্তু মানবো না তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তারা হিংসামূলক অস্বীকার করেছিল যে আমরা হচ্ছি ইসরায়েল গোত্র এব্রাহিম আলী ইসলামের পরে এব্রাহিম আলী ইসলামের ছেলে হলেন ইসমাইল আলী ইসলাম আর ইসহাক ইসহাকের বংশ থেকে ইসরায়েল গোত্র আর ইসমাইল আলী ইসলামের গোত্র থেকে এই কোরাইশ বংশ কোরাইশ বংশ থেকে পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাদের আশা ছিল ইহুদিদের আশা ছিল যে আমাদের বংশ থেকে শেষ নবী আসবেন তারা জানতো যে শেষ নবীর আবির্ভাব ঘটবে তিনি আসবেন এবং তিনি আসলে আমরা বরং তারা বলতো অগ্রিম বলতো যে শেষ নবী আসতে দাও অন্যদেরকে শাসানিমূলক ধমক দিত যে আচ্ছা ঠিক আছে আমরা শেষ নবীর প্রতীক্ষায় আছি শেষ নবী আসলে তাকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করবো পত্তলিক মুশরেক অন্যান্য জাতিদেরকে ধমক দিয়ে বলতে ইহুদিরা ওয়ালাম্মা আহম যখন নবী সাল্লাম আগমন করলেন তখন তারা হিংসামূলক কুফারান হাসাদ আল্লাহ করেন বলছেন তারা অস্বীকার করলো কাফের হয়ে গেল হিংসামূলক আরে আমাদের জাতিতে আসলো না আমাদের বংশের হইল না চলে গেল কোরেশ বংশে চলে গেল আরব বংশে কেন তা মানা যাবে না জাতীয়তা এই জন্য জাতীয়তা হচ্ছে কুফুরি মতবাদ ন্যাশনাল এজম হচ্ছে কুফুরি ইজম কুফুরি মতবাদ যে জাতীয়তার বিরুদ্ধে সে গোত্রীয় বংশীয় জাতীয়তা হোক আর ভাষার ভিত্তিতে জাতীয়তা হোক আর জমিন পৃথিবীর কোনো একটা ক্ষেত্র বা এলাকা ভিত্তিক জাতীয়তা হোক যে কোনো রকমের জাতীয়তা হোক কুফুরি মতবাদ ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম মুসলিমদের জাতীয়তা হচ্ছে ইসলাম আমাদের ইসলামের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক কিবলার সাথে সম্পর্ক নবীর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক জি এর ওপর ভিত্তি করে সম্পর্ক হইতে হবে তো কি বলছিলাম যে মাকজুব আলিহিম কারা যারা জেনে শুনে অস্বীকার করেছে এটি হচ্ছে পঞ্চম জাতি আর ছয় নম্বরে জাতি হচ্ছে দলিন যারা না জেনে ভুল করেছে জানারও চেষ্টা করেনি শেখেনি অজ্ঞতার ভিত্তিতে তারা বিভ্রান্তির শিকার হয়ে গোমরা রাস্তা হারিয়েছে সেরাতে মুস্তাকিমকে হারিয়ে দিয়ে জাহান্নামের পথ ধরেছে জাহেল মূর্খ মানুষ আর আমলও নেই না জানে না আমল করে এরা হচ্ছে দলিন পথভ্রষ্ট আর যারা জেনে শুনে আমল করে না অথবা ভুল আমল করে তারা হচ্ছে মাকদুব আলহিম অভিশপ্ত গজব প্রাপ্ত মুসলিম সমাজে এইরকম দুই শ্রেণীর মানুষ আছে চার শ্রেণী ছাড়া চার শ্রেণী তো আছে আম্বিয়া কেরাম তাদের সিলসিলা শেষ হয়ে গেছে আর কোন নবী আসবেন কি সিদ্দিকিনের সিলসিলা আছে আল্লাহর সত্যবাদী বান্দা পৃথিবীতে কোথাও না কোথাও আছে আর সোহাদা আছেন অলমাই কেরাম আছেন এবং শহীদগণ আছেন যুগে যুগে হবেন সলেহীন সৎকর্মশীল তারাও আছেন আর মুসলিম জাতিতে আর দুটি জাতি আছে মকদুব আলহিম কারা যারা বিদাতি আলেম জ্ঞান রেখে কোরআন এবং হাদিস বুঝে আরবি ভাষা বুঝে গ্রামার বুঝে ইসলাম বুঝে বুঝার পরে অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করে আর নিজেরাও গুমরা হয় জি এরা হচ্ছে ইহুদিদের রাস্তা ধারণকারী ইহুদিদের পথ চলেছে তারা মকদুব আলহিম তারা জেনে শুনে ভুল করে এলেম রাখা সত্ত্বেও তারা সঠিক জিনিসের যাচাই বাছাই করে না গবেষণা করে না তাহকিক করে না তারা আর আরেকটি দল হচ্ছে জনসাধারণ বিভ্রান্তির যারা শিকার হয়ে আছে তারা নিজেরা জানার চেষ্টা করলো না নিজেরাও শিখলো না নিজের ছেলে মেয়েদেরকেও শিখালো না দিন সম্পর্কে আর তার অজ্ঞতাই থেকে গিয়ে গুমরা হয়ে থেকে গেল রাস্তা হারা হয়ে বিদাতি হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল এরা হতো নলিন খ্রিস্টানদেরকে আল্লাহ রব বলেছেন আর খ্রিস্টানদের রাস্তা যারা ধরবে তাদেরকে বলছিলাম যে আল্লাহ বলছেন ইন্না কাসির আমিনাল আহবার ও অনেক ইয়াহুদিদের আলেমরা রয়েছে আহবার আর রহবান খ্রিস্টানদের অনেক পাদ্রী ধর্মযাজকরা রয়েছে লাইয়া কলুন আমু আল্লান্নাস বিল বাতিল যারা লোকজনের জনসাধারণ ধন সম্পদকে ভক্ষণ করে বাতিল পন্থায় আত্মসাত করে এই পীরতন্ত্র পীরদের ঘরে যে নজর নিয়াজ মান্যত লাখ লাখ কোটি কোটি টাকা পৌঁছে মুরিদানদের এটি হচ্ছে আকলো আমুয়ারি নাস বিল বাতিল বাতিল পন্থায় ভক্ষণ করা এই রাস্তা যারা ধরেছে তারা ওদের মতো আহবার অথবা রোহবানদের মতো যদি তারা এলেম থাকা সত্ত্বেও অন্যের মাল শোষণ করে এইভাবে বিভিন্ন পন্থায় যে আমার মরিদ হন জান্নাতে সার্টিফিকেট দেবো সাফাত করবো আপনাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাব না এরা হলো মাকদুব আলহিম আর তাদের যারা জাহেল মূর্খ যে পীর সাহেব আমাদেরকে জান্নাতে যখন নিয়ে যাবেন তখন পীর সাহেবের নজর নিয়াজ দিতে হবে আর পীর সাহেবের খেদমত করতে হয় পীর সাহেবের নামে মানত করতে হয় পীর সাহেবকে দিতে হবে পীর সাহেব এলাকায় এসছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এরা হচ্ছে লিন রোহবানদের মতো লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ বাতিল পন্থায় ভক্ষণ করে জনসাধারণ ধন সম্পদ আর আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করে দেখেন একজন মানুষ হেদায়ত হতে যাচ্ছে তার জন্য সে এলাকায় টিকাই মুশকিল করে দেবে সুন্নত মোতাবেক চলছে তার সে এলাকায় বসবাস করা মুশকিল করে দেবে এই রাস্তা ধরে না তারা হ্যাঁ একেবারে ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ তো এরা ইয়াহুদীদের মধ্যে তাদের ধর্মীয় অনেক আলেম ছিল একজন আলেম এসে ইয়াহুদি আল্লাহ রসুলের খেদমতে বলছে ফকাল ইয়া মোহাম্মদ তারা নবী সাল্লামকে ইয়া মোহাম্মদ বলতো বেয়াদবরা ইয়া রাসুল আল্লাহ বলতো না আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন কোন মুসলিম নবী সাল্লামের শুধু নাম বলবে মোহাম্মদ মোহাম্মদ না এইরকম বক্তব্য করে দেখবেন মুনাফিক সে মোহাম্মদ সাল্লাহ যদি কোনো সময় নাম নিতে হয় বলবে আর না হলে রাসুল্লাহাম বলবেন নবী সাল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম এইভাবে তার নাম নিতে হবে <clears throat> সাহাবাই কেরামরা ইয়া রাসুল আল্লাহ বলে কোন জিজ্ঞাসা করতে হলে ইয়া রাসুল আল্লাহ বলতেন ইয়া নবী আল্লাহ বলতেন এইভাবে বলতেন ইয়া মোহাম্মদ কখনো বলতেন না আল্লাহ কোরআন নিষেধ করল আলু দুয়া আর রাসুল কা দুয়া বাজা তোমরা রাসুলকে যখন ডাকবে আহ্বান করবে কোনো কথা বলে সম্বোধন করবে তখন তোমরা আপোষে যেমন একে অপরকে ডাকো ওই রকম করে আহ্বান করবে না ডাকবে না সম্বোধন করবে না নাম ধরে আমরা ডাকি ও আবদুল্লাহ ভাই ও হেলাল ভাই ও মাহমুদ ভাই ও মতিউর রহন ভাই খবরদার এইরকম ভাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করবে না ইয়াহুদিরা এরকম করতো ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইন্না নাজিদ আমরা তো আমাদের তাওরাতে পাচ্ছি আমাদের ধর্মীয় কিতাবে পাচ্ছি নাজেদ মানে নাজেদ তাওরা আমরা আমাদের ধর্মীয় কিতাবে পাচ্ছি আন্নাল্লাহ সামাওয়াতে আলা ইসবা আল্লাহ রাবুল আলমিন সমস্ত আকাশগুলিকে এক আঙ্গুলে নেবেন আল্লাহ আকবর একটি আঙ্গুল ইসবা মানে একটি আঙ্গুল আঙ্গুলে নেবেন আর ওয়াল আরাদিনা আলা ইসবাহ আর সমস্ত জমিনকে সাত জমিনকে সারা পৃথিবীকে এক অঙ্গুলে নেবেন ওয়াসাজার আলা ইসবা আর যত গাছ পালা রয়েছে সবকে আল্লাহ রাবুল আলমিন আর এক অঙ্গুলে নেবেন ওয়ালমা পানিকে আলা ইসবা যত পানি রয়েছে পৃথিবীতে হ্যাঁ সাগর উপসাগর মহাসাগর নদী নালা হ্যাঁ খাল বিল সমস্ত পানি আল্লাহ রবুল আলমিন যা জমিনে রয়েছে পৃথিবীতে এক অঙ্গুলে নেবেন সারা আলা ইসবা আর যত কাদা রয়েছে সারা বলা হয় কাদাকে শুকনো মাটিকে তোরাব বলা হয় আর তা ভিজিয়ে দিলে বা ভিজে গেলে কাদা যখন হয়ে যায় তাকে সারা বলা হয় তো কাদাকে আল্লাহ রাবুল আলম নেবেন আলা ইসবা এক অঙ্গুলে অন্য হাদিসে আছে যে পানি এবং কাদা পানি কাদাকে একসাথে বলা হয়েছে কারণ এসে ছয় হয়ে যাচ্ছে পাঁচটি আঙ্গুর কথা হবে সেজন্য আগে হাদিস আসছে ওইভাবে আর গাছের সাথে পাহাড়কে বলা হয়েছে অশ্বাজার ওয়াল জিবাল গাছ এবং পাহাড়কে আল্লাহ পাহাড় পর্বতকে আল্লাহ রাবুল আলমিন এক অঙ্গুলে নেবেন আর হাদিস আছে সামনে আসছে ওয়াসায়ের আল খালকে আলা ইসবাহ আর বাকি যত সৃষ্টি পৃথিবীতে রয়েছে কত মাখলুকাত আছে কত মাখলুকাত মানুষ জিন ছাড়া আর অন্যান্য মাখলুকাত পৃথিবীতে কত সৃষ্টি দেখছেন আপনি হ্যাঁ, বন জঙ্গলে কত রকমের জীবজন্তু রয়েছে কত রকমের পাখি রয়েছে এছাড়া পানির তলায় যে কত রকমের জীবজন্তু মাখলুকাত রয়েছে আল্লাহ রব আলম ভালো জানেন অসংখ্য মাখলুকাতকে আল্লাহ এক আঙ্গুলে ধারণ করবেন ফায়াকুলু তারপর বলবেন আনাল মালিক আমি অধিপতি আমি বাদশাহ মালিক মানে বাদশাহ আর মালাক যদি লামে শুধু জাবার দেন ফাতা আর কাস্তার পার্থক্য মালিক আর মালাক মালাক যদি বলেন তো তার অর্থ কি ফেরিস্তা মালাকের জামা হচ্ছে মালাইকা মালাক মালাকুল মতের জন্য বলা হয় মরণের ফেরিস্তাকে তো মালাক মানে ফেরিস্তা আর মালিক মানে হচ্ছে বাদশাহ অধিপতি ফজাহিকান নবী সাল্লাহ আলী তার কথা শুনে হেসে ফেললেন ফজাহিকান নবী সাল্লাহ এই সত্য কথা আল্লাহ রব্বুল আলমিন যে এত ক্ষমতাবান যে এক আঙ্গুলে আল্লাহ আলমিন সমস্ত আকাশ এসব হক কথা শুনে নবী করিম সাল্লাম খুশিতে হেসে ফেললেন এমন হাসলেন হাত্তা বাদাত নামাওদে জহু নবী সাল্লাহ আলি সাল্লামের একদিকের দাঁত প্রকাশ পেয়ে গেল একটু বেশি হাসলে কি হয় অট্ট হাসি কখনো কাহা কাহা ওলা হাসি হাসতেন না নবী করিম হাসি তিন প্রকার আমি মাঝে মাঝে বলি হাসি কয় প্রকার তিন প্রকার কি এক হচ্ছে তাবাসম মুচকি হাসি তাবাসম যে মুখের চেহারা দেখলে যে বোঝা যায় কিন্তু তাতে আওয়াজও হয় না আর দাঁত খুলে না দাঁত বেরোয় না এটা হচ্ছে মুচকি হাসি আর দ্বিতীয় হচ্ছে জাহেক জাহেকায় নবী সাল্লাম হাসলেন এটা মধ্যম হাসি এই হাসিতে এক একটু দাঁত বেরোতে পারে কিন্তু আওয়াজ হয় না হা হা হা করে আওয়াজ হয় না কথা বুঝতে পারছেন চিৎকারের আওয়াজ হয় না যে হাসছে তো হো হো করে হাসছে আর একবার এক ওপরের উপরে গড়িয়ে পড়ছে এরকম নাই আর তিন নম্বরের হাসি হচ্ছে কাহ কাহা কাহা কাহা মানে হা হা হা হা করে হাসা যাতে মুখ খুলে যা হা হয়ে যায় আর আওয়াজ হয় এই হাসা অপছন্দনীয় নবী করিম সাল কখনো হাসতেন না বরং অধিকাংশ সময় নবী করিম সাল্লামের হাসা হতো মুচকি হাসি তাবাসমের হাসি শুধু মুচকি হাসি হাসতেন আর দেহেক মানে মধ্যম হাসি যেটি কখনো কখনো যেমন এই কথা শুনে আল্লাহ সম্পর্কে বাতিলপন্থী যারা যারা ইসলামের শত্রু যারা আল্লাহর দিনের শত্রু তারাও সত্যের সাক্ষ্য প্রদান করছে এই শুনে খুশি হয়ে নবী সাল্লাম হেসে ফেলেছিলেন আর দাঁতের কিছু অংশ বেরিয়েছিল নামাজের সাইডের দাঁতকে বলা হয় তসদিক আল্লি কাউরিল হাবর কেন হেসেছিলেন এই ইহুদি আলেমের কথার যে সত্যায়ন শুনে সত্য কথার যে সত্যায়ন করলো বা নবী সাল্লা সত্যায়ন করছেন তার কথা সত্যি কথা ইহুদি যে কথা বলছে এ কথাই তো কোরআনে আছে এ কথাই দিনে আছে তারপরে সোম্মা কারা নবী সাল্লাম এই আয়াত পাঠ করলে অমা কাদারুল্লাহ হাক তাকাদহি তারা আল্লাহ রব্বুল আলমিনের যেমন মর্যাদা দান করা উচিত ছিল যেমন সম্মান প্রদর্শন করা উচিত ছিল তা তারা করেনি জেনে শুনে করেনি তারা দেখেন এল মাছ আল্লাহ রবের কুদরত সম্পর্কে তারপরেও তারা আল্লাহ রবুল আলমিনের সেই রকমের কদর করেনি আর সমস্ত জমিন আল্লাহ রবুল্লা আলমিনের থাকবে কিয়ামতের দিবসে অফির মুসলিম মুসলিম শরীফের একটি রয়েছে ওয়াল জেবাল আলা ইসবাহ এই যে বলছিলাম না পাহাড় এবং গাছ এক আঙ্গুলে আল্লাহ আলম ধারণ করবেন সোম্মাইয়াহুজ্জহন্না সমস্ত পাহাড় পর্বত চিন্তা করেন একটি পাহাড়ের কথা আমরা চিন্তা করতে কত পাহাড় পর্বত পৃথিবীতে রয়েছে ছোট বড় থেকে শুরু করে সমস্ত পাহাড় পর্বত আর গাছপালা সবকে এক অঙ্গলে নেবেন আল্লাহ রব আলম না সবগুলিকে কি করবেন ঝাঁকানি দিবেন আল্লাহ রব আলমে হাজ্জা ইয়াহুজ মানে ঝাঁকানি দেওয়া আল্লাহ রব সমস্ত পাহাড় পর্বত গাছপালাকে ঝাঁকানি দিবেন আল্লাহ রব্বুল আলমিন ফায়াকুল বলবেন আমরা কথা বললে যেমন হাতের ঝাঁকানি দিই আল্লাহ রব্বুল আলম ঝাঁকানি দিবেন আর বলবেন আনাল মালিক আনাল্লাহ আমি অধিপতি আমি বাদশাহ আনাল্লাহ আমি আল্লাহ আমি বারহাক সত্য মাহবুদ অফির রেওয়ায়তিল বোখারি বোখারির আরেকটি রেওয়ায়তে রয়েছে ইয়াজ আলু সামাওয়াতে আলা ইসবাহ আল্লাহ আকাশ এক অঙ্গুলে নেবেন ওয়াল মা ওয়া সারার পানি আর কাদাকে আলা ইসমা আর এক অঙ্গুলে নেবেন ওয়া সাইর আল আলা ইসমা সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রব আর এক অঙ্গুলে নেবেন ওয়ালে মুসলিমের মুসলিম শরীফ আবদুল্লাহ বিন ওমার থেকে মরফু অর্থাৎ নবী সাল্লাম থেকে বর্ণিত রয়েছে ইয়াতবি আল্লাহসামাওয়াত ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন আকাশ সমূহকে ভাঁজ করে দেবেন ইয়াতুই মতুইয়া ওখান থেকে কোরআন মতুইয়া তুমি তারপরে আকাশ সমূহকে আল্লাহ রবুল আলমিন কোন হাতে নেবেন ডান হাতে দেখেন মিনি আসলো না আর কোরআনে সুরাজুমারে ওসামাওয়াত মাতুয়াতুন বেয়ামিনেহি তাহলে আকাশ কোরআনেও আসলো আর হাদিসও আসলো যে আল্লাহ রব আকাশ সমূহকে ভাঁজ করে তার মোবারক হাতে ধারণ করবেন সোম্মা তারপরে আল্লাহ ইরশাদ করবে আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মোতাকাব্বেরুন আমি অধিপতি আমি মালিক আমি বাদশাহ আইনাল জব্বারুন কোথায় যারা জবরদস্ত ছিল পৃথিবীতে যারা প্রবল ছিল নিজের ক্ষমতায় জব্বার মানে প্রবল নিজের ক্ষমতায় যারা পরাকর্মশালী যারা আইনাল মোতাকাব্বেরুন কোথায় যারা অহংকারী ছিল পৃথিবীতে অহংকার করত যে আমি আমি আমি বাদশাহ হয়েছি আমি রাষ্ট্রপতি হয়েছি আমি রাষ্ট্রের অধিনায়ক হয়েছি আমি এই হয়েছি এই হয়েছি আমি মন্ত্রী হয়েছি আমি নেতৃত্ব পেয়েছি কোথায় তারা সুম্মায়াতুল আরাদিন তারপরে আল্লাহ রব আলমিন ভাঁজ করে দেবেন সমস্ত জমিনগুলিকে আর আরাদিন সাবা সাত জমিনকে সুম্মায়াখনা বিশেমা আলহি তারপরে মহান আল্লাহ জমিনগুলিকে বাম হাতে নেবেন বেশেমা আলহি তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো মুসলিম শরীফের রেবায়ত সেই মুসলিমের হাদিস বাম হাতও প্রমাণিত হলো আর একটি হাদিস আছে যে আল্লাহ রবুল আলমী সাদাকার অধ্যায়ে যে আল্লাহ রবুল আলমিনের ডান হাতের কথা রয়েছে তারপর বাম হাতের কথা রয়েছে তারপরে মানুষ বাম হাত শুনলে ভাবে যে বাম হাতটা ডান হাতের তুলনায় কি নিকৃষ্ট এরকম ভাবে না কারণ মানুষের ক্ষেত্রে ডান হাত আমরা ভালো কাজে ব্যবহার করি খাওয়া দাওয়া পানাহার ভালো কাজে যাদের রুচি আছে হ্যাঁ যাদের মানুষ হিসাবে মানুষের মতো চলাফেরা আছে কিন্তু এক সেই লোকদের উচি নেই প্রকৃতি বিকৃত হয়ে গেছে কাফেরদের রাস্তায় চলেছে সেজন্য বাম হাতে বাম হাতে চা খাচ্ছে বাম হাতে পানি খাচ্ছে বাম হাতে জুস পান করছে ডান হাতে সিগারেট বাম হাতে চা দেখেছেন এইরকম এরা প্রকৃতি বিকৃত হয়ে গেছে এরা কাফেরদের রাস্তা ধরেছে আর এরা নবী আদর্শ থেকে দূরে সরে গেছে যার ফলে অজ্ঞতার কারণে হোক অথবা গাফিলতির কারণে হোক অজ্ঞতা আর না হলে জেনে শুনে কোনো পরোয়া নেই বিপরোয়া জীবনযাপন বিকৃত ফিতরাত তাদের প্রকৃতি তো আমরা সাধারণত বাম হাত শুনলে একটু মনে করি যে একটি নোংরা কাজের জন্য হাত সেই জন্য আল্লাহ রাবুল আলমিনের রসুল সাল্লাম বলছেন ওয়াকিলতা ইয়ামিনুন আল্লাহর দুই হস্তে হচ্ছে ডান হাতের মতো বরকতময় আমাদের বাম হাত নিকৃষ্ট কাজ করে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের যেমন ডান হাত বরকতময় তেমনি বাম হাতও বরকতময় ওকিলতা ইয়াদাই হে ইয়ামিনুন ধারণ করার পরে বলবেন আনাল মালিক আইনাল কোথায় প্রবাল শক্তির মালিক যারা অহংকারীরা কোথায় দিনে বলবেন আজকে রাজত্ব কার হাতে কোথায় রাজা বাদশারা কোথায় ফেরাউন হামান কারণ হ্যাঁ কোথায় বড় বড় নেতারা কোথায় জালেম নেতারা কোথায় জালেম রাষ্ট্রপতিরা কোথায় রাষ্ট্রের নেতারা এইভাবে আল্লাহ রবাহ ডাকবেন আইনাল মোতাকাব্বেরুন আইনাল জাব্বারুন আনাল মালিক লেমানিল মুলকুল ইয়ম আজকে কার রাজত্ব রয়েছে আছো কেউ এসো সামনে তখন কেউ জবাব দেবে না ফেরেস্তারা বলবে লিল্লাহিল ওয়াহেদিল কাহা একমাত্র আল্লাহ যিনি এক ও একক এবং যিনি প্রবল শক্তি শক্তির মালিক সে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের একমাত্র আজকে রাজত্ব ও রবি আলমিন আব্বাসিন কাল আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে তিনি বলছেন মাসামা ওয়াতিস সাবা এ সাত আকাশ ওয়াল আরদুন আসাবা সাত জমিন ফি কাফির রহমান আল্লাহ রব্বুল আলমিন হাত হাতি কাফ হাতের তলাকে বলা হয় বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হাতে কেমন হবে এই যে সাত আকাশ সাত জমিন কত বড় বিশাল জমিন চিন্তা করুন এই জমিনে রয়েছে সাগর মহাসাগর নদী নালা যেসব এলাকায় মানুষ বসবাস করে না আর কত এলাকা রয়েছে সেসব এলাকায় মানুষ মানুষ বসবাস করে জীবজন্তু বসবাস করে বন জঙ্গল কত কি রয়েছে আর এই সাত আকাশ রয়েছে এসবের তুলনা আল্লাহ রব্বুল আলমের হাতের সামনে কেমন ইল্লাকা খারদালা একটি সরিষার দানার মতো তাহলে একটু চিন্তার জগতে ভালো করে চিন্তা করে দেখুন হয়তো অনেক সময় মানুষের চিন্তা সীমিত আল্লাহ রবুল আলম জাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে হাতে ধারণ করবেন মানে মানুষের ধারণা মানুষের মতো মানুষের হাত নিজের জীবন চাইতে কত ছোট কত ছোট হাত না সারা পৃথিবী সাত আকাশ সাত জমিন সবকিছুই আল্লাহ রবুল্লাহ হাতে যখন আসবে তখন আল্লাহর হাতের তুলনায় যেন একটি সরিষা আপনার আপনার হাতে যদি একটি সরিষার দানা থাকে তা হাতের সাথে সরিষার দানার কেমন তুলনা তেমনি আল্লাহ রবুল আলমিনের মোবারক হাতের তুলনায় পৃথিবী সাত আকাশ সাত জমিন ইল্লাকা খারদালা ফিয়া দিয়া দেখুম তোমাদের হাতে যদি একটি সরিষার দানা আসে তো কেমন হাতে ধরবেন না মুষ্টি ধরার দরকার নেই এই হাতের এই নখ দিয়ে ধরবেন আপনি আল্লাহ রবুল আলমিনের মুবারক হাতের তুলনায় সারা পৃথিবীর অবস্থা ওইরকম অকাল ইবিন হাদিসটি মুসলিম শরীফে রয়েছে এই হাদিসটি রয়েছে সেই মুসলিম আখরাজা মুসলিম দুই হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস ওয়াকাল ইবিন জারির ইমাম ইবিন জারির বলছেন হাদ্দাসানি ইউনুস কাল আখবান ইবিন আহাব কালা কালা ইবিন জায়দ হাদ্দাসানি আবি জায়দ বর্ণনা করছেন কালা রসুল উল্লাহ সাল্লাম রসুল উল্লাহ এসাদ করেছেন মাসামাওয়াতি সাবাহ সাত আকাশ সমূহ ফিল কুরসি এখন সাত আকাশের তুলনা আল্লাহর কুরসির সাথে যে সাতটি আকাশ আছে সাত আসমান সাত আসমানকে আল্লাহর কুরসির সাথে তুলনা করেন যে আয়াতুল কুরসিতে আল্লাহ রাবুল আলমিন এই কুরসির কথা বলেছেন সেই কুরসির কথা কি বলেছেন আল্লাহ ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি আল্লাহর কুরসি ভাবছেন যে কুরসি মানে কুরসি মানে চেয়ার আমরা আরবি ভাষাতে কি বুঝি কুরসি মানে চেয়ার কে দ্বারা মানে কুরসি মানে কুরসি আসন বসার স্থান আল্লাহ আকবর আল্লাহর কুরসি কেমন ওয়াসিয়া আসামাওয়াতি সমস্ত আকাশ এবং সমস্ত জমিনকে আল্লাহর কুরসি জি বেষ্টন করে আছে ঘিরে আছে অসিয়া তাহলে আল্লাহর সাত আকাশ সাত জমিন চাইতে কত বড় যে কুরসি শোনেন এখানে দেখেন সাত আকাশ সের তুলনা ফিল কুরসি কুরসির সাথে কেমন দারা হেমা সাবাহ সাতটি যদি আপনার কাছে কয়েন্স থাকে রৌপ্য মুদ্রা রূপার টাকা চাঁদির টাকা সাতটি টাকা আছে উল কিয়াত ফি তুরসিন আর আপনার কাছে একটি ঢাল আছে ঢাল বুঝেন তো যুদ্ধের সময় যে ব্যবহার করে যোদ্ধারা সো ঢালের উপর আপনি সাতটি টাকা ফেলে দিয়েছেন ঢাল আপনার নিজের রক্ষার জন্য যে ঢাল আছে ঢালটি রাখা ঝাল ওপরে সাতটি টাকা ফেলে দিয়েছেন সাতটি টাকা সাত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কতটা জায়গা ধরেছে ঢালের মধ্যে সামান্য কিছু জায়গা সাতটি কয়েন সাতটি হালাল এখানে যে পাওয়া যাচ্ছে ফেলে দেন তাহলে ওই রকম হচ্ছে এই সাত আকাশের তুলনা কুরসির সাথে আল্লাহ বলেন কুরসি তাহলে কত বড় এই সমস্ত আকাশ এবং জমিন চাইতে ওয়াকাল কালা আবুজার আবুজার রাজি আল্লাহ তালাহ সাহাবি তিনি বর্ণনা করেছেন সামিয়ত রসুল আল্লাহাম আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি মাল কুরসি ফিল আরশে ইল্লাকা হালাকা আবার কুরসির তুলনা আরসের সাথে আল্লাহর যে আরস আরসের সাথে কুরসির তুলনা কেমন হালাকাতেন মিন হাদিদ লোহার একটি বালা হালাকা বালা যে মানুষ ব্যবহার করে বালা গোলাকার তো কুরসির তুলনা আরসের সাথে একটি বালার মতো লোহার উল কিয়াত বাইনা জাহারাই ফালাতি মেল আর খোলা মাঠে ফালাত বলা খোলা মাঠ কি খোলা মাঠ আপনি মাঠে চলে যান দামামের বাইরে চলে যান ওই এয়ারপোর্ট এলাকায় খোলা মাঠ মরুভূমি খোলা মাঠে পৃথিবীর কোনো খোলা মাঠে যদি একটি লোহার বালা পড়ে থাকে তাহলে কতটা জায়গা নিয়েছে সামান্য একটু জায়গা লেগেছে এতটা জায়গা একটা বালার জন্য এতটা জায়গার দরকার এখানে একটা টেবিলের কিছু অংশ সামান্য অংশ নিতে পারলো না তাহলে খোলা মাঠে বিশাল মাঠ পড়ে আছে দূর দূর পর্যন্ত কোনো জনবস্তি নেই আর সেই মাঠের মধ্যে যদি একটা বালা পড়ে থাকে ওই রকম তুলনা হচ্ছে কিসের কুরসির আরসের সাথে অর্থাৎ আরস হচ্ছে একটি বিশাল মাঠ মাঠের মতো আর কুরসি হচ্ছে একটি বালা যেন আরসের উপর তাহলে কুরসি যেই কুরসি সমস্ত আকাশ জমিনকে ঘিরে আছে সেই কুরসি আরসের তুলনায় কত ক্ষুদ্র আর সবগুলি আল্লাহর সৃষ্টি এগুলি সৃষ্টি না মাখলুক নয় কুরসি আল্লাহর সৃষ্টি কুরসির সৃষ্টিকর্তা আল্লাহ আরসের সৃষ্টিকর্তা আল্লাহ আকাশ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ সব আল্লাহ সৃষ্টি করেছেন সব হচ্ছে মখলুক আল্লাহ রবুল্লা আলমের জাত ছাড়া সবকিছু মখলুক ওয়ান ইবিন মাসুদ্দিন কাল আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ বলছেন বেইনা সামাই দুনিয়া এখন বলা হচ্ছে যে এই এক আকাশ থেকে আর আকাশ এর দূরত্ব কত আবার আকাশটা যে কতটা মোটা এই সম্পর্কে হাদিসগুলি বলা হচ্ছে বেইনা সামাই দুনিয়া ওয়াল্লাতি তালিহা যেটি পৃথিবীর আকাশ অর্থাৎ প্রথম আকাশ আসামাই দুনিয়া অর্থাৎ পৃথিবীর কাছাকাছি যে আকাশ প্রথম আকাশ আর তার পরের আকাশ এর মধ্যে দূরত্ব হচ্ছে খামসো মেয়াতে আমিন পাঁচশো বছরের রাস্তা যদি কেউ দ্রুতগামী সওয়ারি নিয়ে সফর করে আজকালকার দ্রুতগামী সওয়ার নাই নবী করিম সাল্লামের জামানার দ্রুতগামী সওয়ারি কি ছিল ঘোড়া তা দিয়ে যদি সফর করে কারণ তখন নবী সাল্লাম সাহাবাইকেরামদেরকে বুঝিয়েছেন খামসমিয়াত আমিন পাঁচশো বছরের রাস্তা অবাইনা করলে সামাইন ও এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব খামসমিয়াত আমিন পাঁচশো বছরের রাস্তা অবাইনা সামাই সাবে সপ্তম আকাশ আর তার উপর যে আল্লাহর কুরসি রয়েছে এর মধ্যে দূরত্ব হচ্ছে খামসমিয়াতে আমিন আরো পাঁচশো বছরের রাস্তা প্রত্যেক আকাশ এক আকাশ থেকে আর আকাশের মাঝখানে দূরত্ব হইতে হইতে হইতে সাত আকাশ পৌঁছে পাঁচশো বছর রাস্তা পাঁচশো বছর রাস্তা পাঁচশো বছর রাস্তা এই করে সপ্তম আকাশে যখন পৌঁছিলেন সপ্তম আকাশ থেকে কুর্সি পর্যন্ত দূরত্ব কত পাঁচশো বছরের রাস্তা অবাইন আল কুর্সি আল মা আল্লাহর যে কুর্সি রয়েছে এই কুর্সি আর পানি এর মাঝখানে দূরত্ব হচ্ছে খামসমিয়াতে আমিন পাঁচশো বছরের রাস্তা ওয়াল আরশু ফৌকাল মা আর আল্লাহর আরস রয়েছে কোথায় পানির ওপর আল্লাহ রব্বরের প্রথম আকাশ জমিন সৃষ্টির আগে ওয়াকান আরশু আল আলমা কোরআনে কারিমে রয়েছে আল্লাহর আরস কোথায় ছিল শুধু পানির ওপর তখন মমিনের কলবে ফিকুল্লে মাকান সর্বস্থানে সর্বত্র বিরাজমান সবকিছুতেই বিরাজমান বললেন নবী সাল্লি সাল্লাম এত স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও যদি কেউ গুমরা হয় লাজি ও আনহা ইল্লা হালেক নবী সাল্লাম এই জন্য জুমার খুদ্া ঈদের খুদ্াই এই কথাটুকু বলতেন যে তারাক্তকুম আলাল মাহাজ্জাতিল বায়দা তোমাদেরকে সুস্পষ্ট রাস্তার উপর আমি ছেড়ে গেলাম হে মানুষ হে আমার উম্মত তোমাদেরকে সুস্পষ্ট রাস্তার উপর ছেড়ে গেলাম লেইলুহা কানাহারিহা তার রাত দিন সমান অন্ধকার নেই অস্পষ্টতা নেই কোন জায়গায় কোন অস্পষ্টতা থেকে যায়নি যে বুঝতে পারলাম না এই জন্য বিভ্রান্তির শিকার হলাম তা খবরদার এরকম কিছু নেই লাইলুহা কানাহারিয়া লাজিগ আনহা ইল্লা হালিক এই সুস্পষ্ট রাস্তা থেকে ভ্রান্ত হয়ে এদিক সেদে আঁকা বাঁকা হয়ে ধ্বংস হবে কে যেই ব্যক্তি ধ্বংসে পতিত যার ভাগ্য খারাপ সে হত ভাগা নবী করিম এত স্পষ্ট কথা বললেন ওল্লাহ দেখেন হাদিস ওল্লাহ ফৌকাল আল্লাহ কোথায় আরসের উপর আল্লাহ রব সবকিছুর চাইতে উঁচু সবকিছুর চাইতে বড় আল্লাহ আকবার আমরা তকবীর পাঠ করি তাকবীরে কি বলি আল্লাহ আকবার আকবার মানে কি সব চাইতে বড় শুধু বড় না কবির মানে বড় কবির মানে বড় আর আকবার মানে সব চাইতে বড় সব কিছুর চাইতে বড় সবার চাইতে বড় সব কিছুর চাইতে বড় তাহলে যে এত যে কথা শুনলেন আকাশ জমিন সম্পর্কে আকাশ জমিনের দূরত্ব সম্পর্কে আকাশ জমিনের বিশাল হওয়া সম্পর্কে তারপরে কুরসি যে এত বিশাল আল্লাহর আরস যে এত বিশাল এসব কথা শুনলেন সব চাইতে বড় আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় সবকিছু চাইতে বড় তার আল্লাহ রাবুল আলম জাত সম্পর্কে কেমন সম্মান হওয়া উচিত কেমন শ্রদ্ধা হওয়া উচিত কেমন ভয় ভীতি হওয়া উচিত অন্তরে এবং আল্লাহর আদেশ কেমন ভাবে পালন করা উচিত যে আল্লাহ রাবুল আহকামুল হাকিমিন রাব্বুল আলমিন জি আল্লাহ রব্বুল আলমিন আরহামুর রাহিমিন জি আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ ফৌকাল আর আর আল্লাহ রব্বুল আলমিন আরসের উপর সমাসীন হওয়ার সাথে সাথে তোমাদের থেকে গাফেল নন লাইমিন আমালিকুম তোমাদের কাজ কর্ম আমল থেকে কোনো কিছুই আল্লাহর উপর অস্পষ্ট বা লুকায়িত থেকে যায় না সবকিছু আল্লাহ জানেন জ্ঞাত যে কি করছো কি নিয়ত করেছো অন্তরের কথা আল্লাহ জানছেন ওহু আলিমন বেজাত সুদূর যা বুকের মধ্যে আসছে মনের মধ্যে আসছে অশ্বাসা উদ্রেক হচ্ছে খেয়াল হচ্ছে ভালো কাজের মন্দ কাজের হ্যাঁ নিয়ত করলেন আবার ছাড়লেন বা করলেন করলেন না সবকিছু সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন ওয়াকিফ হাল অবগত আল্লাহ রবুল আলমিন সবকিছুর ঊর্ধ্বে থাকা সত্ত্বেও আমাদের এলমের দিক দিয়ে আমাদের সম্পর্কে খোঁজ খবর রাখার দিক দিয়ে আর আমাদের রক্ষণাবেক্ষণের দিক দিয়ে সারা পৃথিবীর ধারণ করার দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে আমাদের নিকটে এই জন্য বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে তখন আল্লাহ বলছেন ফাইননি কারিব আমি নিকটে আল্লাহ রব আরস আজিমের ওপর হওয়া সত্ত্বেও তিনি নিকটে সবকিছু আল্লাহ রব পরিবেষ্টন করেছে আহা ওয়ান আল্লাহ আহা তবে কুল্লে শাহিন এলমা সবকিছু আল্লাহ রবুল্লা আলমিন ওয়াকান আল্লাহ বেকুল্লে শাহিন মহিতা সবকিছুকে আল্লাহ রবুল্লা আলমিন ঘিরে রয়েছেন ওয়ারাহু বিন আহবিল মাসুদ আন আসমিন আন আবি ওয়াইন আন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কালা এই হাদিস বর্ণনা করেছেন কালাহুল হাফেজ যাহাবি ইমাম হাফেজ যাহাবি রাহমাতুল্লাহ একজন বড় মুহাদ্দিস গবেষক ছিলেন তিনি বলেছেন এই হাদিসের বিভিন্ন সূত্র এসেছে সনদ এসেছে মানে হাদিসটি সহি তারপরে হাদিস ওয়ানিল Abbas bin Abdul Muttalib Abbas bin Abdul Muttalib রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের চাচা তিনি মুসলিম হয়েছিলেন কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাম এরশাদ করছেন হালতা দ্রুন তোমরা জানো কি সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন কামবাইনা সামাইওয়াল আর আকাশ এবং জমিনের মাঝখানে এই যে পৃথিবীতে আমরা আছি এই জমিন এবং আকাশের মাঝখানে কতটা দূরত্ব কোলনা সাহাবারা বললেন আমরা বললাম আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুল বেশি ভালো জানেন আমরা তেমন কিছু জানি না আল্লাহ রাসুল আলম নবী সাল্লামের জীবদ্দশাই এইভাবে তারা বলতেন এটি হচ্ছে আদব কারণ নবী সাল্লামের কাছে ওহি আসতো আর তিনি তাদের মাঝে মজুদ ছিলেন সুতরাং আল্লাহ ওয়ারাসুল আলাম বলতেন তারা কিন্তু নবিসের এতেকালের পরে অসংখ্য লাখ লাখ সাহাবাই কেরাম বেঁচে থেকেছেন তারপরে তাবে তাবা তাবেন আইমাই কেরাম কেউ আল্লাহ ওয়ারাসুলহু আলাম বলতেন না কোনো ক্ষেত্রে বলতেন আল্লাহ আলাম এই জন্য তাফসিরের কিতাবাদি দেখবেন তাফসির জালালাইন দেখতে বলছে আরবিতে যদি দেখতে চান কেন এটি সহজ লভ্য আমাদের দেশে পাওয়া যায় মাদ্রাসায় পড়া হয় আলিফ লাম মিম এর তাফসির কেউ জানে না আল্লাহ ভালো জানে সেজন্য আল্লাহ আলাম বে কারণ রসুল্লাহাম আর তাদের মাঝে মজুদ নন বিদায় নিয়েছেন তিনি জীবদ্দশায় নন সুতরাং এই কথা বলা ঠিক নাই আজকে যদি কোনো সম্পর্কে না জানা থাকে তাহলে বলার চেষ্টা করবেন না কি বলবেন আল্লাহ আলম একমাত্র আল্লাহ বেশি জানেন যতদিন নবী সাল্লাম হায়াতে ছিলেন ততদিন সাহাবাই কেরাম এইভাবে বলতে আল্লাহ রসুল আলম যেমন মহাজবিন জাবালের হাদিস আছে প্রথম এই অধ্যায়ের হাদিস যে সহি বুখারের হাদিস এই কিতাবেই আছে যখন জিজ্ঞাসা করেছিলেন নবী সাল্লাহ সাল্লাম যে আল্লাহর হক বান্দার ওপর কি আর বান্দার হক আল্লাহর ওপর কি তখন তিনি কি বলেছিলেন আল্লাহ রাসুল আলম কিন্তু নবী সাল ইন্তকালের পরে সাহাবাই কিরাম তাবেন তাবা তাইবেন আইমাই কিরাম কেউ কথা বলতেন না সুতরাং ওইভাবে বলবেন না আল্লাহ রসুল আল্লাহ রসুল ভালো জানেন আমাদের বাংলা ভাষায় অনেকে এরকম কথা বলে ভাই আমরা কি আর জানি আল্লাহ রসুলই ভালো জানে খবরদার সমান করে দিলেন শির করে দিলেন বিপদ আছে আপনার জন্য যদি আপনি সিরকের নিয়ত না করেন অনেক সময় শির্ক অন্তরের শির্ক হয় না জবানের শির্ক হয় অন্তরে যেমন শির্ক হয় অন্তর থেকে কোনো শিরকি কথা বললে বা অন্তরে শির্ক থাকলে শিরকি আকিদা থাকলে তেমনই জবানে যেমন কসম করা আপনি হয়তো আল্লাহর সমান মনে করেন না অন্যকে কিন্তু বাবার কসম আমার মায়ের কসম আমার ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি বাবা আমার ছেলের ছেলের কসম করছি তো শির্ক হলো জবানের শির্ক হলো যদি আপনি আকিদাতে হয়তো আপনার ছেলেকে আপনি আল্লাহর মতো মনে করছেন না সেজন্য বড় মুশের কেনা হলো ছোট মুশের সিরকে আসগার করলেন আপনি কল্লা আমরা বললাম আল্লাহ রাসুল আলম কাল বেইনাহমা মাসিরত খামসুমিয়াতে সানাহ এই জমিন পৃথিবী এবং প্রথম আকাশের মাঝখানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর রাস্তা অমিন করলে সামাইন এলা সামাইন আর এক আকাশ থেকে আর এক আকাশ পর্যন্ত মাসিরত খামসুমিয়াতে সানাহ পাঁচশো বছর রাস্তা ওয়াকিসা ফকুল্লে সামাইন আর প্রত্যেক প্রত্যেকটি যে আকাশ রয়েছে আকাশ কতটা মোটা পাঁচশো বছরের রাস্তা আল্লাহ এবং প্রত্যেক আকাশে দরজা রয়েছে যেমন কবর আজাবের হাদিস রয়েছে আল্লাহর বান্দাদের যখন রুহ কবজ করে নিয়ে যাওয়া হয় তখন দরজা খুলতে বলা হয় সেই হাদিসও রয়েছে আর নবীলামকে যখন মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাদিসও রয়েছে বোখারি মুসলিম বিভিন্ন হাদিসও রয়েছে মেয়েরাজের ঘটনা তাতে রয়েছে নবীলামকে যখন নিয়ে যাওয়া হলো প্রথম আকাশে তখন দরজা খুলতে বলা হচ্ছে ইফতা বাব দরজা খোলো বলছে কে বলছে আনাজিব জিব্রাইল আমি জিব্রাইল আমার মা আপনার সাথে কে বলছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অকাদুর এলেই তিনি কি রসুল হয়ে গেছেন বা তাকে কি ডেকে পাঠানো হয়েছে ওপর দিকে নাকি আকাশে বলছে হ্যাঁ তাকে আল্লাহ ডেকেছেন দরজা খুলো দরজা খোলা হইলো মমিন মান্দাদের রু যখন নিয়ে যাওয়া হয় তখন এইরকমই দরজা খুলতে বলা হয় তখন মারহাবান ওয়েলকাম ওয়েলকাম আসো আসো আসো এই করে দরজা খোলা হয় অমুকের ছেলে অমুক ওই যে শত লোক নেক লোক নামাজি ছিল মারা গেছে তার আত্মা ঠিক আছে খোলা হলো দরজা আর যখন গুনাগার পাপিষ্ট বেনামাজির আত্মাকে নিয়ে যাওয়া হয় খুলতে বলা হয় আরে কোথা থেকে পচা সড়া গন্ধ নিয়ে এসছো যাও যাও যাও যাও যাও ফেরেস তারা খুলতে চায় না আরে খোলেন না খোলেন না বলছে না না খোলা হবে না আমাদের এই আদেশ নেই এত সড়া গন্ধের জন্য আর সড়া গন্ধ আত্মা কোথা থেকে নিয়ে এসছো যাও খোলা হবে না তখন ফেরেস তারা রাগের সাথে আচার দিয়ে আত্মাকে ফেলে আর তারপরে সেই আত্মা কোথায় যায় সিজ্জিনে চলে যায় সিজ্জিন জেলখানায় চলে যায় জাহান নামের জেলখানা এই জেলখানায় থাকবে আর ওই কবর আজাব হইতে থাকবে কবরের সাথে ওই সিজ্জিনের সম্পর্ক থাকবে আজাব হইতে থাকবে কেমত পর্যন্ত যতদিন তার আজাব ভাগ্যে আছে আর তারপরে হিসাব নিকাশ কাল কেমতে হবে তারপরে ফেসলা হবে জাহান নামে চিরকালের না কিছু কালের না আল্লাহ তার কবর আজাব দিয়ে আল্লাহ মাফ করে দিলেন হয়তো অল্প স্বল্প গোনা ছিল এসব ফায়সাল্লাহ আল্লাহ তখন কাল কিয়ামতি করবেন কি বলছেন নবী সাল্লাহাম আরসে সপ্তম আকাশ এবং আরসের মাঝে বাহরুন একটি সমুদ্র আছে এই যে আপনার উত্তর এই পানি কোথায় আছে বলছে সপ্তম আকাশ আর আরসের মাঝখানে একটি সমুদ্র আছে বাহরুন সমুদ্র আছে ওয়াকান আরসু আলমা আর এই বাহারের ওপর এই সমুদ্রের ওপর আল্লাহর আরস আছে বাইন আসফালেহি ওয়া আলাহু কামা বাইন সামাই ওয়াল এই যে আরস আছে আরসের নিম্ন ভাগ এবং তার ওপর ভাগের মাঝখানে কত দূরত্ব কামা বাইনা সামায়ল আর্জ যেমন পৃথিবী থেকে আকাশের প্রথম আকাশের দূরত্ব অর্থাৎ পাঁচশো বছরের রাস্তা ওল্লাহ সুবাহন ফাউকাজা আলিকা মহান আল্লাহ এর ওপর সমাসীন অর্থাৎ আরসের ওপর সমাসীন ওয়ালাই সাইফ আলিহি সৈমিন আমাল বানি আদম আদম সন্তানের কোন রকমের আমল কাজকর্ম আল্লাহর ওপর অস্পষ্ট থাকে না সবকিছু সম্পর্কে আল্লাহ জ্ঞাত আখরাজাহ আবু দাউদ ওগাইরু হাদিসটি আবু দাউদ রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবে যেমন তিরমিজিতে রয়েছে ভাষ্যকাল লিখেছেন যে তিরমিজিতে রয়েছে আর ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসটি হাসান নুন গরিব অর্থাৎ হাসান হাসান লেজাতি হাদিসটি আল্লাহ আলম আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন তার প্রতি আমাদের ইমানকে যেন মজবুত করে দেন তার ভয় ভীতি যেন আল্লাহ আমাদের অন্তরে তৈরি করে দেন যেন আমাদেরকে সৎ আমলের আল্লাহ তৌফিক দান করেন গুনহার কাজ থেকে পাপের কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন ওসল্লাহ আলা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমিন